মোর বুকে আধা রাতে ফুটল একটি ফুল মোর বুকে আধা রাতে ফুটল একটি ফুল মোর বুকে আধা রাতে ফুটল একটি ফুল উঠল জেগে বানর পশু জাগলো মানব কুল উঠল জেগে বানর পশু জাগলো মানব কুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল মোর বুকে আধার রাতে ফুটল একটি ফুল মোর বুকে আধার রাতে ফুটল একটি ফুল উঠল জেগে বানের পশু জাগ মানব কুল উঠল জেগে বানের পশু জাগ মানব কুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল সে যে আমার প্রিয় নাবি মোহাম্মদ রাসুল মরুর বুকে আধার রাতে ফুটল একটি ফুল মরুর বুকে আধার রাতে ফুটল একটি ফুল জাহিলিয়াতের আধারে ডুবেছিল সারা জাহান জাহিলিয়াতের আধারে ডুবেছিল সারা জাহান সেই আধার দূর করে আনলেন তিনি ধরার মান বাধা দূর করে আনলেন তিনি ধরার মা জাহিলিয়াতের আধারে ডুবেছিল সারা জান সেই আধার দূর করে আনলেন তিনি ধরার মা জাহিলিয়াতের আধারে ডুবেছিল সারা জাহান সেই আধার দূর করে আনলেন তিনি ধরার মান আলো পানে ছুটে এলো সারা ভুবন হয়ে দেখুন আলোক পানে ছুটে এলো সারা ভুবন হয়ে বেকুল আলোক পানে ছুটে এলো সারা ভুবন হয়ে বেকুল ভোরের বুকে আধার রাতে ফুটল একটি ফুল ভোরের বুকে আধার রাতে ফুটল একটি ফুল উঠল জেগে বানে পশু জাগল মানব কুল উঠল জেগে বানের পশু জাগল মানব কুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল মোর বুকে আধা রাতে ফুটল একটি ফুল মোর বুকে আধা রাতে ফুটল একটি ফুল দূর হল সব মুসিবত দূর হল দুঃখ বেদনা দূর হল সব মুসিবত দূর হল দুঃখ বেদনা ফিরে এলো শান্ত সুখ দুঃখীরা পেল সান্ত্বনা ফিরে এলো শান্তি সুখ দুঃখীরা পেল সান্ত্বনা দূর হলো সব মুসিবা দূর হলো দুঃখ বেদনা ফিরে এলো শান্তি সুখ দুঃখীরা পেল সান্ত্বনা দূর হলো সব মুসিবা দূর হলো দুঃখ বেদনা ফিরে এলো শান্তি সুখ দুঃখীরা পেল সান্ত্বনা যার পরশে ভেঙে গেল মনের হাজার ভুল যার পরশে ভেঙে গেল মনের হাজার ভুল যার পরশে ভেঙে গেল মনের হাজার ভুল মরের বুকে আধা রাতে ফুটল একটি ফুল মরের বুকে আধা রাতে ফুটল একটি ফুল উঠল জেগে বানের পশু জাগল মানব কুল উঠল জেগে বানের পশু মুসলমান কুল সে যে আমার প্রিয় নাবি মোহাম্মদ রাসুল সে যে আমার প্রিয় নাবি মোহাম্মদ রাসুল মরুর বুকে আধার রাতে ফুটল একটি ফুল মরুর বুকে আধার রাতে ফুটল একটি ফুল উঠল জেগে বানের পশু জাগল মানব কুল উঠল জেগে বানে পশু জাগল মানব কুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল